বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله تعالى القدير أحمده سبحانه له الدنيا والآخرة وإليه المصير والصلاة والسلام على نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা বন্ধুগণ আমরা ধারাবাহিকভাবে নিজেরা আলোচনা করছিলাম কবিরা গুণাগুলোকে নিয়ে কারণ আমরা চাই কবিরা গুণা মুক্ত সুন্দর জীবনের শুধু তাই না আমরা চাই তৌবা করতে সবাই মিলে যেহেতু রব্বুল আলমিন আদেশ করে বলেছেন তুবু ইলাল্লাহি ওহে ইমানদারেরা যদি সফল কাম হতেই চাও সবাই মিলে তৌবা করো আমরা সবাই মিলে তৌবা করতে চাই কবিরা গুনা থেকে আর এই জন্যে কবিরা গুনা কি তা জানতে চাই আর জানার জন্যই আমাদের এই উদ্যোগ যাতে করে আমরা পরস্পর পর্যালোচনা করে জেনে নিতে পারি কবিরা গুনাগুলো এবং এর বাস্তবতা কিভাবে আমাদের মাঝে ছড়িয়ে রয়েছে রব্বুল আলমিন আমাদের সকলকে কবিরা গুণা মুক্ত তার সত্যিকারের একশত বা গুলামি করার তৌফিক দিয়ে ধন্য করুন আমিন বন্ধুগণ আজকে আমরা ধারাবাহিকতার বাস্তবতা আলোচনা করতে চাই একটি কবিরা গুণা নিয়ে আর তা হলো রিয়া বা মানুষকে দেখানোর কাজ লোক দেখানো দুর্ভাগ্যজনক সত্য আজ বিভিন্নভাবে আমাদের মাঝে এই জিনিসটা ছড়িয়ে পড়ছে যে কাজেই কোনো ব্যক্তিকে কোনো গোষ্ঠীকে কোনো মানুষকে দেখানোটা টার্গেট হয় ওই কাজটা অন্তর্সার শূন্য হয়ে যায় ওই কাজটার মূল সত্তাটা হারিয়ে যায় কারণ প্রত্যেকটি কাজের প্রত্যেকটি বিষয়ের সফলতার মূল টার্গেট হল তার সত্তা যথার্থ থাকা আর প্রত্যেকটি কাজের সত্তাগত বাস্তবতার মূল ভিত্তি হলো ওই কাজটা হবে আল্লাহ সুবাহ আলার জন্যে রব্বুল আলমিন দেখবেন তাকেই সন্তুষ্ট করার জন্যে কোন ব্যক্তি যখন আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্যই তার প্রত্যেকটি কাজ করে তখন তার সবগুলো কাজ সুন্দর হয় সবগুলো কাজ বরকতময় হয় সবগুলো কাজ ইবাদত হয় সবগুলো কাজের দ্বারা সে দুনিয়ায় সফল হয় পরকালেও জাহান্নাম মুক্তির কারণ হয় কিন্তু যদি রব্বুল আলমিনকে দেখানোর উদ্দেশ্য না রেখে অন্য কোনো উদ্দেশ্য রাখে তাহলে ব্যক্তির সফলতা আর হয় না বরং সই মুসলিম বর্ণনা করেছেন হাদিস মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাদ করেছেন কেয়ামতের কঠিন দিনে রব্বুল আলমিন বিচার যখন করবেন তখন একজন শহীদকে আনা হবে রব্বুল আলমিন প্রশ্ন করবেন তুমি কেন শহীদ হয়েছ লোকটি বলবে হে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্যে তোমার দিনে প্রতিষ্ঠার জন্যে নিজের জীবনটা দিয়ে দিয়েছি রব্বুল আমিন বলবেন না তুমি মিথ্যা বলছো তুমি মিথ্যুক তুমি বরং শহীদ হয়েছে মানুষ তোমাকে শহীদ বলবে দুনিয়ায় বা পাবা তো পেয়েছ সুতরাং আমার জন্যে করি রব্বুল আলমিন আদেশ করবেন ওকে উল্টু করে জাহান নামে ফেলে দাও নওয়াজবিল্লাহ একজন আলেম তাকে আনা হবে রব্বুল আলম প্রশ্ন করবেন তুমি কেন জ্ঞান অর্জন করেছ রুটি বলবে যে হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যে তোমাকে রাজি খুশি করার জন্যে তোমার দিদের চর্চার জন্যে রব্বুল আলমিন বলবেন না তুমি মিথ্যা বলছো তুমি বরং চেয়েছ মানুষ তোমাকে বাহবা দেবে আলেম বলবে জ্ঞানী বলবে মানুষ বলেছে প্রতিদান পেয়ে গিয়েছ এবার জাহান নামে যাও ঠিক এমনি করে দানশীল দান করেছে মানুষ যাতে দানবীর বলে রব্বুল আলমিনের সামনে বলবে না হে আল্লাহ দান করেছি তোমাকে খুশি করার জন্যে আল্লাহ সুবাহ বলবেন না মিথ্যা বলছো দান করেছ মানুষ যাতে দানবীর বলে যাতে ধনী বলে তোমাকে সেলুট করে তো দুনিয়ায় মানুষ বলেছে পেয়ে গিয়েছ এখানে আর কোনো পুরস্কার নাই রব্বুল আলমী নির্দেশ করবেন জাহান নামে তাকে ফেলে দিন ঠিক এমনি আল্লাহ সুফানাহু জন্যে নয় অন্য কারো জন্যে যখন কেউ এমন কাজ করে তার কোথাও সফলতা আসে না বরং আল্লাহ সুফানাহু তালার সাথে কাউকে শরিক করা শির করা অংশীবাদ স্থাপন করার অপরাধ রব্বুল আলমিন কোনোদিন ক্ষমা করবেন না আর অপরাধ হিসেবে শির কবিরা ও বটে আর এই শির এর দুইটি বাস্তবতা রয়েছে রসুল সাল্লাহ তালাম বলেছেন এটি হলো বড় শির শিরকাল আকবার আর হলো ছোট শির শিরকাল আসকার তো বড় শির্ক হলো সরাসরি আল্লাহ সুবাহ তালার সাথে কাউকে সমকক্ষ করা তিনি মাবুদ হিসেবে তার সাথে আর কাউকে মাহবুদ হিসেবে সমকক্ষ করা তিনি রব রব হিসেবে তার সাথে কাউকে সমকক্ষ করা রব্বুল আলমিনের নাম এবং গুণবাচক বিষয়গুলোতে আসমা এবং সিফাতগুলোতে রব্বুল আলমিনের সমকক্ষ কাউকে নিয়ে আসা শিরকাল আকবর আন্তজ আল্লাহিনিদান রব্বুল আলমিনের সমকক্ষ কোনোভাবে কাউকে করা এটা হল শিরকাল আকবর আর শিরকাল আসগর ছোট শির্ক মানেই হলো মানুষকে দেখানোর জন্যে অন্য কাউকে দেখা রব্বুল আলমিনকে দেখানোর জন্য নয় অন্য কাউকে দেখানোর জন্য কোনো কাজ করা তা রিয়া রিয়া হলো ছোট শির্ক আর এই জন্য এটা কবিরা গুণাও বটে রব্বুল আলমিন ক্ষমা করবেন না এটা যদি না তৌবা না যদি না তৌবা না করে বন্ধুগণ এবার আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত আমরা কতভাবে রিয়া করছি লোক দেখানো করছি মানুষকে দেখানোর জন্য অনেক কিছুই করছি কেবল মানুষকে দেখানোর জন্য যা কিছু হবে এটা হলো শিরকাল আসগার ছোট শির্ক এটা কবিরা গুণা তৌবা না করলে রব্বুল আরমিন ক্ষমা করবেন না আর কাউকে দেখানোর জন্য যদি কেউ কোনো কিছু করে জাগতিক বাস্তবতাতেও তার মধ্যে তো সফলতা আসে না যেমন উদাহরণত যদি একটি ছাত্র স্কুলের লেখাপড়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া মাদ্রাসার লেখাপড়া ইউনিভার্সিটির লেখাপড়া যদি করে কেবল কাউকে দেখানোর জন্যেই নিজে শিকার জন্যে নয় নিজের আচরণের পরিবর্তনের জন্য নয় নিজের অভ্যাসের পরিবর্তনের জন্য নয় যদি কাউকে দেখানোর জন্যেই করে সে অনেক অনেক সার্টিফিকেট লাভ করতে পারে কিন্তু তার মধ্যে কোনো আউদ পরিবর্তন আসবে না শিক্ষার সত্যিকারের ছোঁয়া তার জীবনে লাগবে না ঠিক এমনি জাগতিকতার যত কাজ আমরা দেখব একটা একটা করে একটু মিলায় মিলায় দেখে কোনো ব্যক্তির কোনো গোষ্ঠীর কোনো সম্প্রদায়ের টার্গেট নিয়ে যদি কেউ কিছু করে কেবল তারাই দেখবে তাদের জন্যে তাহলে ওই কাজে প্রাণ আসে না ওই কাজ সফল হয় না প্রাণহীন জড় পদার্থের মতো হয়ে ওঠে এবার যদি ইবাদত হয় তবে ইবাদতে যাওয়ার আগে আমরা বলি যেমন মনে করুন দেশ আর জাতিতে সমাজ আর রাষ্ট্রে রাজনীতি আর সমাজনীতিতে কেবল যদি মানুষকে দেখানোর জন্য কোনো কাজ হয় কেবল মানুষকে দেখানোর জন্য কাজ তাহলে এতে সফল হবে না বরং আল্লাহ সুহান আদেশ করেছেন আমাদেরকে কাজ করতে কারণ রব্বুল আলমিন তার হাবিবকে বলেছেন আপনি বলুন ওয়াকুল আমালু তবে আপনি বলুন তোমরা কাজ করে যাও মিনুন তোমাদের কাজ দেখবেন আল্লাহ চূড়ান্ত দেখার দায়িত্ব রবুল আলমিনের আর দেখবেন তার রসুল দেখবে ইমানদারেরা আর আল্লাহ সুফহান তালার জন্যেই যদি জাগতিক কাজ হয় এই কাজটা যথার্থ হয় এবং রব্বুল আলমিন পুরস্কার দেন কারণ পৃথিবীর হাসানা ও রব্বুল আলমিন আমাদেরকে চাইতে বলেছেন তিনি আদেশ করে বলেছেন ওয়ালা তান সানাসিবা কামিনার দুনিয়া দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না সুতরাং সমাজ দেশ আর জাতির রাজনীতি আর সমাজনীতির বাস্তবতায় যদি কোনো কাজ কেউ করেন কেবল কোনো জাতি গোষ্ঠীকে দেখানোর জন্যেই আল্লাহকে দেখানোর জন্য নয় এতে যেমন শির্ক হয় শিরকাল আসকার এতে যেমন কবিরা হয় যেমন এই কাজটাতে আর প্রাণ থাকে না এই কাজটা যেমন সমৃদ্ধি অর্জনের চাবিকাঠি হতে পারে না ঠিক এমনি ওই কাজ দিয়ে সত্যিকারের সফলতা হয় না অন্তর্সার শূন্য প্রাণহীন জ্বরের মতো কাজটা অনেক বড় হতে পারে কিন্তু এর রিজাল্ট খুবই ছোট হয় অথবা হয়ই না অপরদিকে যে কাজ আল্লাহ সুফানকে দেখানোর জন্য হয় যদি তার জাগতিক কাজও হয় রব্বুল আলমিনকে দেখানোর জন্যে রব্বুল আলমিনকে খুশি করার জন্য রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য তাহলে ছোট কাজটারও সফলতা অনেক বেশি হয় এর মধ্যে প্রাণ থাকে সজীবতা থাকে সচলতা থাকে স্বচ্ছতা থাকে স্বচ্ছতা যদি না থাকে তাহলে অবশ্যই সফল হওয়া যায় না বন্ধুগণ আল্লাহ সুবাহ এবং তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লাম প্রত্যেকটি কাজ জীবনের প্রত্যেকটি কাজ রব্বুল আলমিনকে দেখানোর জন্যই করতে বলেছেন আর এটাও ন্যাচারাল অ্যান্টি করাপশনের মতো প্রত্যেকটি মানুষের জন্যে যে আল্লাহ দেখছেন আমার কাজ আল্লাহ দেখছেন আল্লাহকে দেখানোর জন্যেই যার অনুভূতিতে যার বিশ্বাসে যার চেতনায় যার হৃদয়ে প্রত্যেকটা কাজ আল্লাহ দেখছেন আল্লাহর জন্যই তার সব কিছু যে রাখা উচিত সে সুন্দর মানুষ পরিচ্ছন্ন মানুষ পবিত্র মানুষ তার দ্বারা কোনো অপরাধ হবে না দেশ আর জাতির ক্ষতি হবে না বন্ধুগণ আমরা এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করব তবে একটি ছোট্ট বিরতি নিচ্ছি আমাদের সাথেই থাকুন মহিলা সাহাবিদের ইমান ছিল পরিপূর্ণ তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের জেহাদ হল হজ মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্যের সমাজগুলোকে যারা কনভার্টেড মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো সেভেন্টি পার্সেন্ট তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে ইন্সপায়ারেশন এবং ইনফ্লুয়েন্স আর কোনো ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী কাল সন্ধ্যা সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে বিস টিভি বাংলায় নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মণিমুক্তা আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাজিয়াল্লাহু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 যদি থাকে কোনো কাজে কেউ ফাঁকি দিতে পারে না গাফলিত করতে পারে না আজকে তো দুর্নীতি ব্যক্তিগত পর্যায়ের সামাজিক পর্যায়ের রাষ্ট্রীয় পর্যায়ের আন্তর্জাতিক পর্যায়ের দুর্নীতি ধ্বংস করে দিচ্ছে আমাদের এই দুর্নীতি থেকে বাঁচার জন্যে আমরা বিভিন্ন দুর্নীতি দমন কমিশন বা সংস্থা ব্যবস্থা করছি কিন্তু দুর্নীতি দমন কমিশন করে কি দুর্নীতি বন্ধ করা যাচ্ছে কারণ যারা দুর্নীতি বন্ধ করার জন্য দেখা যাচ্ছে তারাই বরং দুর্নীতিতে লিপ্ত হচ্ছে বেড়া দেয়া হচ্ছে পাহারার জন্যে বেড়াই ক্ষেত খেয়ে ফেলতেছে এর কারণ প্রত্যেকটি কাজ আল্লাহকে দেখানোর বিশ্বাস নেই আল্লাহ দেখছেন এই বিশ্বাসটুকু নেই আল্লাহ সুবহান তালা সব কিছু দেখছেন সব কিছু হিসাব রাখছেন সব কিছু রেকর্ড হচ্ছে আজকের আধুনিক বিজ্ঞানের কারণে আমরা কোরআন আল করিমের বিষয়কে আরো স্পষ্ট জানতে পেরেছি রব্বুল আলমিন বলেছেন ওয়াকুল্লা ইনসান বলছেন প্রত্যেকটি মানুষের প্রত্যেক মানুষের ঘাড়ের মধ্যেই রব্বুল আলমিন মুভিং ক্যামেরা লাগিয়ে দিয়েছেন রেকর্ড হচ্ছে সব প্রত্যেকটা মুহূর্ত রেকর্ড হচ্ছে অস্বীকার করার কোনো জো নাই অস্বীকার করবেন হারিয়ে যাবেন না সব আল্লাহ দেখতে পাচ্ছে সব রেকর্ড করে রাখছেন কেয়ামতের কঠিন দিন রব্বুল আলমিন কেবল ফিল্ম ছেড়ে দেবেন বলবেন পড়ো বলো হিসাব কষো তুমি নিজেই জাজমেন্ট দেওয়ার জন্য যথেষ্ট আজকের বিজ্ঞান প্রমাণ করেছে প্রত্যেকটি মানুষের মেরুদণ্ডে যে রব্বুল আলমিন ডিএনএ ডিএনএ একটি ফিতা এত লম্বা যে আকাশ ছুঁয়ে জমিন হয়ে আবার আকাশ হয়ে ফিরে আসবে শেষ হবে এবং অসংখ্য ডিএনএ রব্বুল আলমিন রেখেছেন আমাদের ঘরে এটা মুভিং ক্যামেরার মতো সহজ উদাহরণ সব কিছু রেকর্ড হচ্ছে সুতরাং বন্ধুগণ রব্বুল আলমিনের জন্য করবেন না কার জন্য করবেন কি জন্য করবেন সব তো রেকর্ড হচ্ছে অস্বীকার করে বাঁচতে পারবেন না অনেকে মনে করলেন বাঁচবো তর্ক করবো বিতর্ক রব্বুল আলমিনের সামনে বিতর্ক অনেকেই করতে চাইবে রব্বুল আলমিন উঠিয়ে দিয়েছেন কোরআন আল ক্যারিবে আলিয়াহিম মুখের উপর শিল মেরে দেবেন কথা বলবে হাত অতাসাদু আরজুল হুম বিমা কানু এক্সিবুন আর পা সাক্ষী দেবে কি করেছিলেন পা দিয়া হাতে কথা বলবে পায়েও সাক্ষী দেবে বাদরামি কার জন্য করেন কাকে দেখানোর জন্য কাজ করেন আল্লাহ সুফানতকে দেখানোর জন্য কাজ করা উচিত কোনো জায়গা থেকে বাঁচা যাবে না সুতরাং বন্ধু দুর্নীতি দমন বলেন প্রত্যেকটা কাজের হিসাব বলেন রব্বুল আলমিন দেখছেন আর আল্লাহকে দেখানোর চেতনা নিয়ে করলে দুর্নীতি দমনের জন্য আলাদা কমিশন লাগে না প্রত্যেক মানুষ নিজের মধ্যেই দুর্নীতি দমনের কমিশন নিয়ে বসে রয়েছে যদি আল্লাহকে দেখার জন্য আল্লাহ দেখতে পাচ্ছেন এই চেতনা নিয়ে কাজ করে কিন্তু দুর্ভাগ্য আজ উল্টো হয়ে যাচ্ছে আমরা সব কিছুই করছি তবে মানুষের দেখানোর জন্য এটা কবি রাগু না রব্বুল আলমী বলছেন ইউরাউনাস মানুষকে দেখানোর জন্যে মানুষকে দেখানোর জন্যে করে যে নামাজ পড়ছে মানুষকে দেখানোর জন্য রব্বুল আলমী বলছেন ফাওয়াইদুল্লিল মুসাল্লিন ধ্বংস নামাজির আল্লাদিন যে তার নামাজ সম্পর্কে বেখবর কে আল্লাহ বলছেন আল্লাদিন ইউরাউন যে মানুষ দেখানোর জন্য লোক দেখানোর জন্য নামাজ পড়ছে বন্ধুগণ এক এক করে ভেঙ্গে ভেঙ্গে যদি বলি আমাদের প্রায় সকল কাজ কেবল মানুষকে দেখানোর জন্য আর তাই প্রাণহীন জড়তায় আমরা ধ্বংস হয়ে যাব বরং আল্লাহকে দেখানোর চেতনা যদি থাকে প্রত্যেকটি কাজ সুন্দর হয় প্রত্যেকটি কাজ ভালো হয় হতে পারে মানুষ তার যোগ্যতা কম কিন্তু আল্লাহকে দেখানোর জন্য করছে রব্বুল আলমিন নিজ অনুগ্রহে তার অপূর্ণতাকে পূর্ণতায় ধন্য করে দেবেন হতে পারে লোকটির অক্ষমতা আল্লাহ সক্ষমতা দিয়ে দেবে আল্লাহকে দেখানোর জন্য লোকটা মানুষকে দাওয়াত দিচ্ছে রব্বুল আলমিন মানুষের হৃদয়ে তার ভালোবাসা তৈরি করে দেবে আল্লাহ তৌফিক দেন আমাদের বন্ধুগণ আমিন যেমন আল্লাহর জন্য মানুষের জন্যে নয় কাউকে দেখানোর জন্যে নয় বাহ বা পাওয়ার জন্য নয় টাকার জন্য নয় আল্লাহর জন্য হওয়া উচিত রব্বুল আলমিনের জন্য একবার চিন্তা করুন একজন স্বামী তার স্ত্রীর সাথে স্বামী স্ত্রী সুন্দর সংসার বাঁধল ভালোবাসা আল্লাহর জন্যে যদি আল্লাহরই জন্য সব কিছু হয় তাহলে মাঝখানে তার কোনো বাদানুবাদ থাকবে না পরিবারে বাবা মার সাথে সন্তান সন্ততি ছেলে মেয়ে সবাই আল্লাহর জন্যে তাহলে দেখা যাবে সবাই যখন একদিকে একমুখী কোনো ঝগড়া বিবাদ আর নাই মধুর সম্পর্ক ঠিক এমনি করে সমাজ আর জাতি সব জায়গায় দুনিয়াবি কাজগুলো যদি মানুষ আল্লাহর জন্যে করে তাহলে অ্যান্টি করাপশনের প্রয়োজন নেই দুর্নীতি দমন কমিশনের জন্য লোকজন আলাদা নিয়োগ দেওয়া প্রত্যেক মানুষ নিজের মধ্যেই দুর্নীতি দমন কমিশন নিয়ে বসে রয়েছে প্রত্যেকটা কাজ ভালো করার জন্য সুতরাং বন্ধুগণ আল্লাহ দেখছেন আল্লাহর জন্য সকল কাজ এই অনুভূতি থাকা উচিত যাদের মধ্যে নাই এটা রাখু না এবার দেখুন যদি হজ ইবাদতগুলোকে নিয়ে বলি এক নম্বর যেমন হজ আজকে আমাদের সমাজে অনেক মানুষজন হজ করছেন যদিও জীবনের শেষ প্রান্তে একবারে শেষ বয়সে কেন হজ করছে ও যদি হজ না করি এত টাকা পয়সার মালিক হয়তোবা এত বড় সরকারি চাকরি করেছি লোকজন কি বলবে তাই একটু হজ করলাম মানুষ কি বলবে তাই হজ করেছে না অথবা নব্য টাকাওয়ালা টাকা পয়সা হয়েছে মানুষ যাতে একটু নামের আগে আলহাজ অথবা হাজি সাহেব বলে এই জন্যে হজ করেছে তো মানুষ হাজি সাহেব ডাকে আলহাজ লিখে পেয়ে গেল তো নাউজবিল্লাহ হজ ঠিক এমনি নামাজ আল্লাহ নিজেই তো বলেছেন নামাজ মানুষ রয়েছে এমন যে সরকারি কর্মকর্তা চাকরিজীবী অথবা ব্যবসায়ী ছেলে মেয়ে হয়েছে ছেলে বিয়ে করাবে হয়তো একটি ভালো পরিবার থেকে একটা মেয়ে আনতে চাইবে মেয়ের বাবা হয়তো জিজ্ঞেস করবে ছেলের বাবা নামাজ পড়ে কিনা এখন মেয়ের বাবার প্রশ্নের উত্তরে ছেলের বাবা নামাজ পড়েন এই কথাটা প্রতিষ্ঠার জন্য নামাজ পড়ছে অথবা এমন মেয়ে বিয়ে দেবে মেয়ের বাবাটাই নামাজ পড়ে না কারণ এই দুনিয়াতে কোনো লোক দুষ্ট লোকের মেয়ে বিয়ে করতে চায় না দুষ্ট মেয়ে কেউ না নিজে যত দুষ্টই হোক নিজে যত খারাপ হোক খারাপ লোকের মেয়ে বিয়ে করতে চায় না খারাপ মেয়েকেও বিয়ে করতে চায় না তাই মেয়ে তো বিয়ে দিতে হবে এই জন্যে উপযুক্ত মেয়ের বাবা এখন নামাজ পড়ে যাতে মেয়ে বিয়ে দেয়া মেয়েটাকে বিয়ে দেওয়ার পথ সুগম হয় নাউজবিল্লাহ এটা প্রমাণিত আমাদের সমাজে অথবা এমনও রয়েছে চাকরি জীবনে অবসর সব দিক থেকে অবসর এখন আর কি কাজ ঘরেও কোনো কাজ নাই একটা কাজ তো করা উচিত তাই মসজিদে যায় সারাক্ষণ মসজিদে পের পেস বিভিন্ন ধরনের উলট পালট আজে বাজে কথাবার্তা মানুষের দেখানোর জন্য হয়তো ঘরে কেউ মূল্যায়ন করে না মসজিদে এসে সাহেব ভাব মানুষ আল্লাহর দেখানোর চেতনা নাই রব্বুল আলমিনের সন্তুষ্টির চেতনা থাকলে ঘরের সবাইকে নিয়েই মসজিদে আসত কিন্তু একা একা আসে কিন্তু বড় মুসল্লি সাহেব উদ্দেশ্য কি সময় কাটানো মানুষের সাথে একটু কথাবার্তা বলা নাউদুবিল্লাহ আহমেদ আলী এভাবে নামাজি এইভাবে সদকা জাকাত তো আজকে ফ্যাশন হয়ে গিয়েছে নওয়াজবিল্লা আহমিদ আলিক ঘোষণা করে টাকাওয়ালারা জাকাত দিতে চায় একশো টাকা একটা শাড়ি এক কান লুঙ্গি এইভাবে জাকাতের নামে মস্করা রব্বুল আলমিনের সাথে বাদরামি কেন দেয় যাতে সবাই বলে জাকাত দিয়েছে হয়তোবা নির্বাচনের চেতনা নেতা হওয়ার আকাঙ্ক্ষা ক্ষমতায় যাওয়ার মই হিসাবে জাকাতকে ব্যবহার করছে আল্লাহর সন্তুষ্টির জন্য নয় দান করছে দানবীর হওয়ার জন্য ঠিক এমনি ইবাদতের প্রায় সকল ক্ষেত্রে যেখানে কেবল মানুষকে দেখানো কেবল দুনিয়ার টার্গেট থাকে এটা শির শিরকাল আসগার ছোট শির এবং কবিরা গুনা তৌবা না করলে রব্বুল আলমিন ক্ষমা করেন না আমরা অনেকেই বলি নামাজে দাঁড়ালে মনটা কই যায় খবর থাকে না কয় রাখাত পড়লাম খবর নাই কি পড়ি না পড়ি খেয়াল নাই এটার অন্যতম বড় কারণ নামাজটাকে বলা আল্লাহর জন্যে না হওয়া যে ব্যক্তি আল্লাহ সুফান আহতালার জন্য নামাজ পড়বে সে নামাজে দাঁড়ালেই এক শতভাগ সতর্ক হবে কারণ সে তো দাঁড়িয়েছে আল্লাহ সুফান আহতালার সামনে সে যখন সুরাতুল ফাতেহা পড়বে সে কথা বলছে আল্লাহ সুফান আহতালার সাথে সুরাতুল ফাতেহার সাতটি আয়াত সাতবার থেমে পড়েছেন রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লাম সই মুসলিমের হাদিস রসুল সাল্লাম বলেছেন রব্বুল আলমী নিজেই বলেছেন তিনি নামাজকে তিনি এবং তার বান্দার মধ্যে সমান দুই ভাগে ভাগ করে নিয়েছেন অর্ধেক বান্দার জন্য অর্ধেক আল্লাহর জন্য যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ উত্তরে বলেন হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে বন্ধুগণ এইভাবে নামাজ আল্লাহর জন্য হলে নামাজ আল্লাহর সাথে কথা বলা নামাজ আল্লাহর জন্য হলে সেজদায় গেলে আল্লাহকে একান্ত কাছে পেয়ে যাওয়া আল্লাহ নিজেই বলেছে রসজুদু আখতারিফ আমাকে সেজদা করে আমার কাছে চলে আসো আর আমরা বলি নামাজে মন থাকে না কই যাই খবর নাই বন্ধুগণের কারণ নামাজটা আল্লাহর জন্য না হোক ঠিক এমনি রোজা হজ জাকাত প্রত্যেকটি কার্যক্রম সব জায়গায় সকল ক্ষেত্রে যদি আমরা কেবল দুনিয়ার টার্গেট মানুষকে দেখানো রাখি সফল হব না কোথাও বরং কবিরা গুণা তো হবে শির্ক আল আসগারে নিবোজিত হব বন্ধুগণ আসুন না আমরা সবাই মিলে নিজেদের স্বার্থে যেহেতু কষ্ট করে নামাজ পড়ি একটু কষ্ট করে যেহেতু নামাজ পড়ছেন কষ্ট করে রোজা রাখছেন পয়সা ব্যয় করে হজই করছেন ইবাদত বন্দিগি করছেন আল্লাহর ওয়াস্তে কেবল আল্লাহর জন্যেই সবগুলো বিষয় নিবেদিত করুক দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় মানুষকে দেখানোর জন্য নয় এই বিরাট ধুকা থেকে নিজের মনটাকে রক্ষা করুন জীবনে পরিবারে আর সমাজে সর্বত্র আসুন না আমরা সবাই মিলে আল্লাহর জন্যই হয়ে যাই আমরা হই আল্লাহর জন্যে বিনিময়ে আল্লাহ যাতে আমাদের হয়ে যান রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন আবিন আলিহি তাওয়াক্কাল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি وبركاته আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন Quran will remain as the most modern book ever এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহান কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি আজ রাত এগারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে দশটায় ভারতে পিস টিভি বাংলায় Dialogue. Dialogue. Dialogue. Discussion. Discussion. Debate. Debate. Debate. Rebuttal. Rebuttal. Conclusion. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness doctor Zakir Naik in a battle of words দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে বিস টিভি বাংলায়